টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আল্লাহর রাস্তায় দান খয়রাত করার ফজিলত সম্পর্কে আমরা রেয়াদুস সালেহীন কিতাব থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে যে হাদিস থেকে আলোচনাটি শুরু করব সে হাদিসটি হলো এই ও আনিবনি মাসউদ্দিন আল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিম মালিহি আবদুল্লাহ বিন মাসউদ আল্লাহ তালানহু তিনি বললেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কে এমন আছে যার কাছে তার নিজের মালের চাইতে ওয়ারিসদের মাল বেশি প্রিয় কে আছে এমন নিজের মালের চাইতে ওয়ারিস যারা হবে তাদের মাল বেশি প্রিয় এমন কে আছে কলু তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাই হে রসুল সাহসালাম আমাদের প্রত্যেকের কাছেই তার নিজের মাল বেশি প্রিয় ওয়ারিসের মালের চাইতে নিজের মাল বেশি প্রিয় কল তো তিনি বললেন মা কদ্দম ও মা বলছেন তাই যদি হয় প্রত্যেকের যদি তার নিজের মাল তার কাছে বেশি প্রিয় হয় তাহলে শুনে রাখো তোমার মাল ওইটা যেটা তুমি আগে পাঠিয়ে দিয়েছো সেটা তুমি খেয়েছো অথবা পড়েছ অথবা পরিবারের উপর খরচ করেছ অথবা আল্লাহ রাস্তায় দান খরাত করেছ এই সব কিছু যা যেটা তুমি খরচ করেছ যেটা তুমি শেষ করে দিয়েছ এটা তোমার ওয়া মাল ওয়ারিসিহি মা আখার আর তোমার ওয়ারিসদের মাল ওইটা যেটা তুমি পিছনে রেখে দিয়েছ অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন তার মাল ওয়ারিসদের মাঝে বন্টন হয়ে যায় তো সেই ক্ষেত্রে একজন ব্যক্তি মৃত্যু সজ্জায় যখন চলে যায় তো তখন যদি সে মনে করে আমি সবগুলো সৎকা করে দেব পারবে না শরীয়তেরা নিষেধ করেছে না এখন না সৎকা তখন করা দরকার বেশি উত্তম যখন নাকি মানুষ সুস্থ আছে এবং যখন সে মাল কম হওয়ার ভয় হচ্ছে ধনী হওয়ার আশা মনে আছে আর বৃদ্ধ অবস্থায় যখন মনে করবে যে না আমার জীবনের সাতশো সব নিয়েই নিয়েছি আর এখন আর মনের কোনো তেমন স্বাদও নেই চাহিদা নেই তো শেষ বয়সে এসে যে আর কি হবে তো সেই ক্ষেত্রেও শরীয়ত বলেছে যে একটা সীমা আছে যে সীমার বেশি সে ওসিয়ত করতে পারবে না তো এ বিষয়ে বলছেন যে দেখো এর আগে একটা হাদিস আমরা শুনেছি বা পড়েছি সেটা হলে আল্লাহ বলছেন মানুষ বলে মালি মালি মালি সব এগুলো আমার মাল আমি সব সম্পদের মালিক বলছেন মালুকা মা আকালতা তোমার মাল ওটাই যেটা তুমি খেয়েছো তোমার মাল ওটাই যেটা তুমি পড়েছ তোমার মাল ওটাই যেটা তুমি সদকা করেছো আর যে মাল তুমি রেখে আছো এখনও এই মালটা ওয়ারিসদের জন্য এই মালটা ওয়ারিসদের জন্য এটা তোমার মাল নয় ওয়ান আদি ইবনি হাতিমিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اتقوا النار ولو بشق تمرة متفق عليه আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রসুল্লাহাম সাল্লাম বলেছেন ইত্তাকুন্নার ওয়ালাউ বিশাক্তি তামরাতিন তুমি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করো জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি চো খেজুরের একটি অংশ দিয়ে হলেও খেজুরের একটি অংশ দিয়েও হলেও আগে হাদিস আসছে আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি যখন খেজুর একটি খেজুর বা তার কিছু অংশ আল্লাহর রাস্তায় কেউ যে দান খয়রাত করে সাদকা করে এবং সেই সাদাকার উদ্দেশ্য একমাত্র আল্লাহ সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তালা ওই খেজুরটিকে তার হাতে নিয়ে সেটাকে বাড়াতে থাকে বৃদ্ধি করতে থাকে এমনকি সে একটি খেজুরকে আল্লাহ তালা একটি বড় পাহাড়ে পরিণত করে দেয় তো আল্লাহ নবী বলছেন যে তুমি একটি খেজুরের মাধ্যমে হলেও তুমি নিজেকে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তো এই হাদিস দ্বারা এটাও প্রমাণিত হচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক সময় একটি খেজুরই যথেষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ নবী বলেছেন যে তুমি কোনো নেকিকে তুমি হালকা ভেবেও না জানো কোনো নেকিকে তুমি ছোট করে দেখার চেষ্টা করবে না ওয়ালাও আন্তাল আখা কাবি ওয়াজহিন তালিক তোমার ভাইয়ের সঙ্গে যখন সাক্ষাৎ করবে তখন তুমি হাস্যজ্জলে তার সঙ্গে সাক্ষাৎ করো হেসে হেসে তার সঙ্গে কথা বলো সাক্ষাৎ করো তো একজন ভাইয়ের জন্য হেসে কথা বলা এটাও একটি সদকা বলছেন এই কাজটাকেও তুমি ছোট মনে করো না এটাকেও তুমি হালকা মনে করো না কেয়ামতের দিন আল্লাহ তালা মানুষকে ক্ষমা করার জন্য মানুষকে মাফ করার জন্য জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য অনেক সময় ছোটোখাটো আমল যে আমল দেখতে ছোট বটেই কিন্তু সেই আমলটা যেহেতু আল্লাহ সন্তুষ্ট জন্য করা হয়েছে অনেক সময় ছোট্ট আমলেই মানুষের আজীবন সফলতার বড় একটি মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ তালা وعن جابر رضي الله تعالى عنه قال ما سئل رسول الله صلى الله عليه وسلم شيئا قط فقال لا متفق عليه জাবের রাজি আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লামের যখনই ওনার কাছ থেকে কিছু চাওয়া যেত কেউ চাইতো কিছু কখনোই তিনি না বলতেন না না থাকলে সেটা ভিন্ন কথা যেমন একটু আগে আদি শুনলাম যে উনি বলছেন ঠিক আছে ঋণগ্রস্ত ব্যক্তি এসে যখন আল্লাহ নবীকে বললেন আল্লাহ সালাম আমি ঋণগ্রস্ত যদি কিছু সম্ভব হয় আমাকে আপনার ফান্ড থেকে কিছু দিতে পারেন তো আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার বাড়িতে অবস্থান করো যদি জাকাত ফান্ড থেকে কিছু আসে সদকা কিছু আসলে তোমাকে ডেকে দিয়ে দিব তো না থাকলে ভিন্ন কথা কিন্তু যতক্ষণ পর্যন্ত ওনার হাতে আছে ওনার কাছে আছে কোনো ব্যক্তিকে উনি না করেন না এ বিষয়ে একটা সুন্দর হাদিস আমাদের সামনে আগে আসছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন নেই কোনো দিন ইউসবিহুল ইবাদু ফিহি যেই দিনে কোনো বান্দা সকাল করে ইল্লা মালাকান ইয়ানজিলান তবে দুজন ফেরেশতা অবতরণ করেন প্রত্যেক দিন মানুষ যখন সকাল করে আল্লাহর পক্ষ থেকে দুটি ফেরেস্তা অবতরণ করেন ফায়াকুল আহাদুহুমা ওই দুই ফেরেস্তার মধ্যে থেকে এক ফেরেস্তা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা আয়াল্লাহ দানকারীর তুমি প্রতিদান দান করো আয়াল্লাহ দানকারীর তুমি প্রতিদান দাও আয় আল্লাহ যে আল্লাহ রাস্তায় দান করেছে আল্লাহ তুমি সেই দানের বদলে তাকে উত্তম কিছু তাকে দান করো ওয়াকুল আখর আর অন্যজন বলে আরাক ফেরিস্তা বলে আল্লাহ আতি মুমসিকান তালাফা আয় আল্লাহ তুমি কৃপণের অর্থকে ধ্বংস করে দাও তুমি কৃপণের অর্থকে ধ্বংস করে দাও তো আল্লাহর ফেরিস্তা যদি মানুষের জন্য দোয়া করে তাহলে সে দোয়া কবুল হবে না অবশ্যই দোয়া কবুল হবে সেই জন্য দান করলে যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে তার প্রতিদান দিয়ে পাওয়া যাবে এই সব কারণ আল্লাহ তার প্রতি খুশি হন ফেরেশতারা প্রত্যেক দিন ওই ব্যক্তির জন্য দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করেন কবুল করে আল্লাহ তালা তার প্রতিদান দান করেন وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله تعالى أنفق يا ابن آدم ينفق عليك বুখারি মুসলিমের হাদিস আবু হরাই রাজি আল্লাহ তালা তিনি বলেন রসুল্লাহ আসলাম বলেছেন হে আদম সন্তান তুমি আল্লাহ রাস্তায় দান করো তোমার উপর দান করা হবে তুমি আল্লাহ রাস্তায় দান করো ইউন ফাক আলাইক তোমার রিজিকের মধ্যে বরকত দেওয়া হবে বোখারি মুসলিমের হাদিস بن আবদুল্লাহ رضي الله عنهما أن رجلا আল্লাহ আনহুমা আন্না صلى الله عليه وسلم أي আইউল ইসলামী عبد الله বিন عمر بن আস رضي الله تعالى তিনি বলেন আন্না রজুলান সাআলা রসুল সাল্লাম একজন ব্যক্তি রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলো ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম বেশি ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম বেশি কল তিনি বললেন তু তাম মানুষদেরকে খানা খাওয়াও তো তাম মানুষদেরকে খানা খাওয়াও ওয়াত্তাকরা উসালাম আলামান আরফতা ওমাল্লাম তারিফ এবং তুমি মানুষদেরকে সালাম করো যাকে চেনো তাকেও আর যাকে চেনো না তাকেও সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ তালা আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় বান্দার ওপর আল্লাহর অধিকার মানুষের প্রতি মানুষের অধিকার জীব জন্তুর অধিকার আমি মোহাম্মদ হাশিম মাদানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা শেখ হাসিম মাদানী কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার দেখুন অধিকার সমূহ প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় যে ইসলামী পথ ধরে চলে জুলুম আর বখিল এই দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইম তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়ত দিয়ে তাজকিয়াতুন নফস করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন ইমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় আপ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতু ওয়াসালাম আলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা আল্লাহ রাস্তায় দান খয়রাত করার ফজিলত সম্পর্কিত অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম এই মুহূর্তে আমাদের সামনে যে হাদিসটি আছে সেটি হলেই ওয়ান আবদুল্লাহিবনে ওমরবনিল আস রদি আল্লাহ তালান কল কল রসুল্লাহ সাল্লা সাল্লাম আরবাউন খসলাতন আলাহা মানি আনজি আবদুল্লাহ বিন অমর বিন হাস রাজি আল্লাহ আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আরবাউনা খসলাতন চল্লিশটি শতভ্যাস আছে ভালো অভ্যাস আছে চল্লিশটি করণীয় কাজ আছে আলাহা মানি হাতুল আনজি আর এই চল্লিশটি নেক কাজের মধ্য হতে অন্যতম নেক কাজ হলেই এই যে দুধের উটনি কাউকে ধার দেওয়া দুধের উটনি হতে পারে দুধের গাভীও হতে পারে দুধের বকরিও হতে পারে দুধওয়ালা পশু কাউকে ধার দেওয়া এটা হলো সবচাইতে উত্তম একটি অভ্যাস এরপর বলছেন মা মিন আমালিন ইয়ামালু বি খাসরাতি মিনহা রাজা আসাওয়া বিহা ওয়া তাসদিকা মাউদিহা যে কোনো ব্যক্তি এই চল্লিশটি নেক আমলের মধ্য থেকে যদি কোনো একটি আমল করে যেই আমলের বিনিময়ে সে আজার এবং সওয়াব চায় আল্লাহর সন্তুষ্টি চাই ও তাসদিকা মাউদিহা এবং এর প্রতিদান সম্পর্কে সে ইয়কিন এবং বিশ্বাস রাখে এর প্রতিদান সম্পর্কে যে আল্লাহ ওয়াদা করেছেন এই বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি এই চল্লিশটি নেক আমলের মধ্য থেকে একটি আমল করে যে চল্লিশের মধ্যে অন্যতম আমল হলো কাউকে দুধের পশু ধার দেওয়া বলছেন ইল্লা আদ খালাহুল্লাহ তালা বিহাল জান্না কিন্তু আল্লাহ তালা এর বিনিময় ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দেবেন সুবাহান আল্লাহ তো একজন মোমেনের চাওয়া এবং পাওয়া এটাই হওয়া উচিত যে কোন কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে এবং সেই কাজটি সে সবসময় করার জন্য চেষ্টা করা আবু উমামা সুদাইবনি আজলান রাজি আল্লাহ তালানহু তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন হে আদম সন্তান তুমি তোমার অতিরিক্ত মাল থেকে আল্লাহ রাস্তায় দান খয়রাত করো এটা তোমার জন্য মঙ্গল তোমার প্রয়োজনের চেয়ে বেশি যদি সম্পদ তোমার কাছে থাকে সেখান থেকে আল্লাহ রাস্তায় দান খয়রাত করো এটা তোমার জন্য উত্তম আর তুমি যদি দান না করে তোমার কাছে রেখে দাও তাহলে এটা তোমার জন্য ক্ষতিকর এটা তোমার জন্য ক্ষতিকর ওয়ালা তুলামু আলা কাফাফিন তবে প্রয়োজন অনুপাতে নিজের কাছে রেখে দেওয়া এটা দূষণীয় নয় যতটুকু দরকার এতটুকু নিজের কাছে রাখার ভিতরে কোনো দোষ নেই ওয়াবদা বিমান তাউল আর তুমি যখন তোমার অবশিষ্ট মাল থেকে যখন আল্লাহ রাস্তায় দান খয়রাত করবে তখন তোমার যে নিকটতম আত্মীয় আছে তার দ্বারা তুমি দান শুরু করো ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুমিন ইয়াদিস সুফলা আর উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম বেশি মুসলিমের রেওয়ায়ত ওয়ান আনাসিন নদী আল্লাহ আনহু কল মা সুইলা রসুল্লাহ সাল্লাম আলাল ইসলাম সেইআন ইল্লা আতাহু আনাস রাজি আল্লাহ তালানহু তিনি বলেন রসুল্লা সাহাশালামকে যদি কোনো ব্যক্তি ইসলামের দোহাই দিয়ে কেউ যদি কিছু চায় বা চাইতো বলছেন ইল্লাহ আতাহু তো আল্লাহ রসুলাম তাকে অবশ্যই দিতেন যদি কেউ ইসলামের ওসিলাই ইসলামের দোহাই দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুলের কাছে কিছু চাইতেন তিনি অবশ্যই সেটা দান করতেন বললেন ওলা কথা যা আর একদিন ওনার নিকটে একজন ব্যক্তি আসলো বাইনা জাবালাইন ওই ব্যক্তি যখন ইসলামের দোহাই দিয়ে আল্লাহ নবীর কাছে চাইলেন তো তখন তিনি দুই পাহাড়ের মাঝে যতগুলি বকরি ছিল ছাগল ছিল সবগুলো ওই ব্যক্তিকে দিয়ে দিলেন সোবাহানুল্লাহ ফারাজা ইলা কৌমিহি ওই ব্যক্তি এসব ছাগল নিয়ে এসে তার সম্প্রদায়ের কাছে এসে বলল ইয়া কৌম হে সম্প্রদায় আসলিমু তোমরা সকলেই ইসলাম গ্রহণ করো মাল্লা ইয়াকশাল ফকর বলছেন মোহাম্মদ সাল্লাম সে যখন দান করে তখন সে আর অভাবের কোনো ভয় করে না গরিব হওয়ার কোনো ভয় করে না সে যা হাতে যা থাকে সব কিছু দিয়ে দেয় বিধায় তোমরা তার উপর ইমান নিয়ে আসো ওয়াইন খান রজুলু লাইসলিমু মায়ুরিদু ইল্লা দুনিয়া বলছেন এমনও সময় এসেছিল যেহেতু আল্লাহ নবী সাল্লামের কাছে যা চাই কোনো মুসলমান তাই দিয়ে দেন তো বহু মানুষ দুনিয়ার স্বার্থে মুসলমান হলো দুনিয়ার লোভে যে মুসলমান হলে ওনার কাছে চাইলেই পাওয়া যাবে দুনিয়ার লোভেও কেউ কেউ মুসলমান হতো ফামা ইয়ালবাস ইল্লা ইয়াসিরান কিন্তু অবস্থাটা এমন হতো যে কিছুদিন ইসলামের উপর থাকতেই তার ইমানটা মজবুত হয়ে যেত প্রথমে মুসলমান হতো দুনিয়ার লোভে এরপরে যখন ইসলামের ভিতরে ঢুকতো এবং ঢোকার পর যখন এবাদত বন্দেগী শুরু করত তো আল্লাহ তালা তার ইমানটা তার অন্তরে বসে দিত এবং সে পাকা মুসলমান হয়ে যেত হাত্তা আল ইসলাম আহাব্বা ইলাইহি মিনা দুনিয়া ওমা আলাইহা এমনকি এমন অবস্থা হয়ে যেত যে ওই ব্যক্তির নিকটে ইসলাম দুনিয়া এবং দুনিয়ার সকল সম্প্রদায়ের চাইতে সকল জিনিসের চাইতে বেশি প্রিয় হয়ে যেত তো এটা হতেও পারে এই জন্য আমরা বলি যে যে ব্যক্তি ভালো কাজ করে কোনো কল্যাণময় কাজ করে তার সম্পর্কে ভালো ধারণা রাখাই উচিত তাকে কোনো মন্দ বলা যে মানুষকে দেখানোর জন্য করছে এইটা সেটা অযথা তার বিষয়ে মন্তব্য করা এটা ঠিক নয় ঠিক তেমনি এমনও হতে পারে কোনো সময় কোনো ব্যক্তিকে লোভ দেখিয়ে কোনো জিনিস নেওয়া আমি দেখেছি সৌদি আরবে যে সেখানে কিছু ইমাম এমনও আছে যে আমাদের মতো যারা প্রবাসী আছে তো তাদেরকে বলে যে তুমি যদি ফজরের নামাজ আদায় করো এক মাস মাস শেষ হওয়ার সাথে তোমার জন্য একশো রেল দিব তোমাকে তো ওই ব্যক্তি অবশ্যই টাকার লোভেও আসবে একশো রেল পাওয়া মানে অনেক ব্যাপার টাকার লোভে আসবে তো ওই ব্যক্তির উদ্দেশ্য কি যে প্রথম পর্যায়ে হয়তো সে টাকার লোভে আসলেও আসতে আসতে তার নামাজের একটা অভ্যস্ত হয়ে যাবে পরবর্তীতে দেখা যাচ্ছে সে হয়তো পাকা নামাজেও হয়ে যেতে পারে তো এই জন্য অনেক সময় দুনিয়ার কোনো লোভ দিয়েও মানুষকে ইসলামের দিকে ধাবিত করা যায়স এটাও তার প্রমাণ তাকে উদ্বুদ্ধ করার জন্য কিছু সম্পদ দিয়ে হোক তাকে চাকরি দিয়ে হোক তাকে সহযোগিতা করে হোক যে উদ্দেশ্য হলে আর ওই ব্যক্তিও প্রথম পর্যায়ে হয়তো সহযোগিতার উদ্দেশ্যেই দুনিয়ার অর্থের উদ্দেশ্যে হয়তো ইসলামের দিকে আসতে পারে কোনো অমুসলিমকে আল্লাপাক বলেছেন যে জাকাতের একটা অংশ ওই সমস্ত অমুসলিমদের জন্য রয়েছে যাদেরকে ইসলামের প্রতি উৎসাহিত করার জন্য তাদেরকে দেওয়া যেতে পারে এটা কোনো নাজায়জ কাজ নয় মানুষকে ভালো পথে ডাকার জন্য যদি দুনিয়াবি কোনো লোভ দিয়েও তাকে ডাকা যায় এটাও শরীয়তে যায় কোনো সমস্যা নেই অমর রাজি আল্লাহ আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম কোনো এক সময় তিনি কিছু মাল বন্টন করা শুরু করলেন মাল বিতরণ করা শুরু করলেন ফাকুল তো বলেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ কানু এদের চাইতে তো অন্য আরও কিছু মোখাফেককে বেশি ছিল তাদেরকে দেওয়াই বেশি ভালো ছিল এদেরকে না দিয়ে ফকাল তো আল্লাহ নবী বললেন ইন্নাহুম খাইয়ারুনি যে এই যারা যাদেরকে আমি দিলাম তারা আমাকে এখতিয়ার দিয়েছে আমাকে স্বাধীনতা দিয়েছে যে তারা আমার কাছ থেকে অতিরিক্ত চাইবে অথবা আমাকে তারা বখিল মনে করবে ওয়ালাস্তু বিবাখিলিন আমি বখিল নয় আমি কৃপণ নয় রওয়াহ মুসলিম মুসলিমের রওয়ায়ত এই হাদিস থেকে যে জিনিসটা বুঝলাম সেটা হলেই যে আল্লাহ নবী সাহসলামের যেটা অভ্যাস ছিল সেটা হলেই যখনই কোনো ব্যক্তি ওনার কাছে কিছু চাইতেন উনি দিয়ে দিতেন থাকলে দিয়ে দিতেন এখন যাদেরকে উনি দিচ্ছেন এদের চাইতেও যদি আরও মুখাপেক্ষী লোক আলাদা থাকে তো এরা যেহেতু চাইছে এনার কাছে আছে তো বলছেন এনাকে যদি না দেই তাহলে কৃপণ মনে করবে আমি তো কৃপণ নই বিধায় এরা যেহেতু চেয়েছে আমি এদেরকে দিয়ে দিয়েছি وعن جبير بن مطعم رضي الله عنه أنه قال بينما هو يسير مع النبي صلى الله عليه وسلم مغفله من حنين فعلقه الأعراب يسألونه জুবাইর বিন মোতাইম রাজিয়াল্লাহ তালানহু তিনি বলেন যে আমাদের মাঝে নবী করিম সাহসালাম আমরা একই সঙ্গে হুনাইন যুদ্ধ থেকে আমরা ফিরে আসতেছিলাম ফালি কাহুল আরাব ইয়াস আলুনাহু তো ওনাকে বেদুইন পেয়ে বসলেন এবং খুব জোরাজোরি করে ওনার কাছে চাওয়া শুরু করলেন পিড়াপিড়ি করে চাওয়া শুরু করলেন যে আমার দরকার আমাকে দেন আমাকে এত টাকা দেন আমাকে এটা দেন সেটা দেন চাওয়া শুরু করলো হাত্তা ইজ তার রুহু ইলা সামুরা এমনকি ওনাকে পিড়াপিড়ি করতে করতে একটি বাবলা গাছ পর্যন্ত ওনাকে নিয়ে গেছেন বলছেন ফা খাতি ফাত রিদা আহু ফা নবী সালাম ফকাল তো আল্লাহ নবী সালাম তার সামনে দাঁড়িয়ে বলল আতুনি রিদাই আমার চাদরটি আমাকে দিয়ে দাও মেহরবানি করে ফালাউ কান আলী আদাদু না নামান তিনি বললেন কিছু কাঁটাওয়ালা গাছের দিকে ইশারা করে বললেন যে আমার কাছে যদি এই কাঁটাওয়ালা গাছ পরিমাণ সম্পদ বা এই পরিমাণ কোনো পশু বা সম্পদ যদি আমার কাছে থাকতো আমি তোমাদের মাঝে বন্টন করে দিতাম সুম্মালা তাজিদুনি বাখিলান ওলা কাজাবান ওলা জবানান বলছে তুমি আমাকে কৃপণও পাতে না আমাকে মিথ্যুকও পাতে না আমাকে ভীতুও পাতে না বোখারির হাদিস সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী নবী করিম সাল্লাহ সাল্লাম ওনার আখলাক কত উচ্চ আখলাক ছিল যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জিনাকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছিলেন আমাদের জন্য নমুনা হিসাবে লাকাদ কান লাকুম ফি রসুল্লাহি উসবতুন হাসানা যে হে দুনিয়ার মানুষ সকল রসুল্লাহ সাল্লামকে তোমাদের জন্য নমুনা হিসাবে পাঠালাম সেই নমুনা প্রত্যেক ক্ষেত্রেই আখলাকের ক্ষেত্রেও তিনি আমাদের নমুনা দান খয়রাত করার ক্ষেত্রেও তিনি আমাদের নমুনা এবাদত করার ক্ষেত্রেও তিনি আমাদের নমুনা এবং পরস্পর লেনদেনের ক্ষেত্রেও তিনি আমাদের নমুনা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে